মানব জাতিকে দূরে রাখার উদ্দেশ্যেই রসুল হয়ে প্রেরিত হয়েছেন আল আমরবিল মারুফ অন্যাহে আলী মুনকার ভালো কাজের নির্দেশ দেওয়া উপদেশ দেওয়া আর মন্দ কাজে বাধা দেওয়া এ হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণের দাওয়াত ভালো কাজ শুরু হয় তৌহিদ থেকে আর জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো কাজ রয়েছে এইরকমই মন্দ কাজ শুরু হয় শিরিক থেকে আর যতগুলি মন্দ কথা কাজ রয়েছে সবগুলি মনকার যেগুলি আল্লাহ পছন্দ করেন না আল্লাহ রসুল সাল্লাহ পছন্দ করেন না এবং একজন সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হলেও সে পছন্দ করতে পারে না আজকে আমাদের আলোচনা এই অল্প সময়ে কারণ আজকাল এসার সালাত বিলম্ব হচ্ছে রাত ছোট যার ফলে এক ঘন্টারও কম আমাদের কাছে সময় রয়েছে এই পঞ্চাশ মিনিট মোটামুটি সময় এতে আলোচনা হবে ধ্বংসাত্মক কিছু পাপ গনহা সম্পর্কে যে গনহাগুলি পাপির ইহকালকে ধ্বংস করে পরকালকে ধ্বংস করে সর্বনাশ করে তার দুনিয়াকে এবং দুনিয়ার জীবনকে সর্বনাশ করে তার আখেরাতের জীবনকে দশটি গুনহা নিয়ে আজকে আলোচনা করব শুরু করব কোরআন কেরিমের সুরায় ফুরকানের আয়াত নম্বর আটষট্টি থেকে মহান আল্লাহ এই আয়াতটিতে তিনটি গোনাহের কথা তিনটি বড় পাপের কথা কাবিরা গোনার কথা সবচেয়ে বড় কাবিরা এগুলি আল্লাহ রবুল আলম এই তিনটি গুনার কথা উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করছেন তার আগের প্রসঙ্গ হচ্ছে ওয়াইবাদুর রহমান সুরে ফুরকানের শেষ রুকুর প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন মহান দয়াময় যিনি আল্লাহ তার সৎকর্মশীল নেকবান্দাদের গুণাবলী বর্ণনা করা শুরু করেছেন এবং তারপরে বেশ কিছু ইতিবাচক গুণ ভালো গুণ যেগুলি আল্লাহর নেকবান্দারা করে যে গুণগুলি তাদের রয়েছে আর মন্দ দিক যেগুলি এক শ্রেণী মানুষের মধ্যে রয়েছে সেগুলি থেকে বিরত থাকে আল্লাহ নেকবান্দারা এই দুই রকম কথা মহান আল্লাহ এই আয়াতগুলিতে বর্ণনা করেছেন তার মধ্যে এই আয়াতে রয়েছে নায়ের দিকগুলি নেগেটিভ আল্লাহর নেক বান্দা রহমানের বান্দা যারা সত্যিকার যারা জান্নাতি যাদের জন্য আল্লাহ রব্বুল আলম জান্নাত তৈরি করে রেখেছেন তারা এই কাজগুলি করে না এই তিনটি কাজের কথা মহান আল্লাহ বর্ণনা করছেন রহমানের বান্দা ওরা যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে না আল্লাহ ছাড়া কাউকে ডাকে না আহ্বান করে না ডাকা মানে শুধু ডাকা না কোরআন করিমের ভাষায় যেখানে অথবা হাদিসের ভাষায় যেখানে বলা হয়েছে আল্লাহ চার অন্যকে আহ্বান করা আহ্বান ছাড়াও যতগুলি শির্কের দিক রয়েছে আহ্বান করে না কিন্তু সেজদা করে আহ্বান করে না কিন্তু ঝুঁকে রুকু করে আহ্বান করে না আহ্বান করা মানে দোয়া করা ডাকা কিন্তু মান্যত করে আল্লাহ ছড়ানোর জন্য জবাই করে আল্লাহ ছড়ানোর জন্য হ্যাঁ এইরকম বহু শিল্পের দিক রয়েছে কথা এবং কাজের মাধ্যমে বহু রকমের শিল্প রয়েছে অন্তরেও শির করে মানুষ মুশরেকরা কথাতে তাদের শির করে আর কাজেও শির করে যে কোনো রকমের শিরকে বোঝানো হয়েছে কখনো শুধু শাব্দিক অর্থ বুঝবেন না যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা শুধু শিরকে না অন্যকে যেমন ডাকা শির তেমনি অন্যকে অন্য অন্য যে ইবাদত গুলি রয়েছে কোন একটি ইবাদত সামান্য দেওয়াও শির যে কোনো রকমের ইবাদত হতো না হোক না কেন অসাধারণ ভয় করা যে ভয় একমাত্র আল্লাহকে করবেন অসাধারণ ভয় গাইবি সাহায্যের আশা করা ডাকেন না কিন্তু গাইবি মদত পাওয়া যায় অদৃশ্য থেকে আমাদের হেফাজত হয় প্রত্যেক গ্রামে গ্রামের হ্যাঁ গ্রামের কিনারায় কিনারায় কি রয়েছে গোস কুতুবরা বসে আছে আর ওই গোটা গ্রামকে ধরে আছে ও তো ডাকে না হয়তো আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না কিন্তু মনে করে যে গোস কুতুরা এই গ্রামটাকে এই এলাকাটাকে ধরে আছে না হলে আল্লাহ পাক রব্বুল তাদের পাপের কারণে ভুলের কারণে ধ্বংস করে দিবেন এরা গায়ে জোর দিয়ে ধরে আছে আল্লাহকে ধ্বংস করে দিচ্ছে না মুশরেক বড় শির যদি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না কখনো ইয়া গোস বলে ডাকে না ইয়া খাজা বলে ডাকে না হ্যাঁ না রামকৃষ্ণ ডাকে না দরগা ডাকে ডাকে না আল্লাহ সালাম কাউকে ডাকে না কিন্তু অন্য অন্য শির করে একই রকমের শির সেই জন্য যেখানে বলা হয়েছে কোরআলী মহাদিসের ভাষায় যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা সেটা যে কোনো রকমের শির হতে পারে রহমানের বান্দারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না অর্থাৎ শির করে না শির মুক্ত ওরা হচ্ছে রহমানের বান্দা তৌহিদ প্রতিষ্ঠা করে তাহলে তারা আল্লাহর বান্দা আর যদি তৌহিদ কে কায়েম না করে তৌহিদের জায়গায় কোন কোন ক্ষেত্রে শির থাকে তাহলে শৈতানের বান্দা শৈতানের বান্দা তাহলে সবচেয়ে বড় অপরাধ মহান আল্লাহ এ আয়ত বলছেন শির্ক দ্বিতীয় অপরাধ হক আর এমন কোন ব্যক্তিকে মানুষকে খুন করে না যে কোনো মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক আসল হচ্ছে যে মানুষের যান মাল সুরক্ষিত হ্যাঁ খুন করা হারাম যদি তার মধ্যে এমন কোন অপরাধ না পাওয়া যায় যে অপরাধে তার রক্ত হালাল হইতে পারে এমন কোন ব্যক্তিকে খুন করে না আল্লাতি হারাম আল্লাহ যাকে খুন করা আল্লাহ হারাম করেছেন ইল্লা বিল হাক তবে নাই সঙ্গত হলে আল্লাহ যদি বলেন যে একে খুন করার আল্লাহ অধিকার দিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে যেমন আমি একের তিনটি ক্ষেত্র বলেছেন আর ওইদিকে বেশি যাচ্ছি না দ্বিতীয় অপরাধ তাহলে খুন করা এ আয়াতে ওলাই আসনুন আর রহমানের বান্দারা জেনাও করে না বরং জেনার কাছেও যায় না জেনা করা তোদের কথা জেনার কাছেও যায় না তাহলে এখান থেকে তৃতীয় পাপ জানলাম সেটা হচ্ছে জেনা এগুলি হচ্ছে বড় কাবিরা গোনা শির্ক খন করা আর জেনা এই আয়াত দিয়ে শুরু করলাম মনে রাখবেন যে একজন মুসলিম কমের পক্ষে কাবিরা গোনা থেকে যদি বেঁচে থাকে তাহলে সেই ব্যক্তি আল্লাহর আজাব থেকে অনেকটাই রক্ষা পাবে কারণ যেই ব্যক্তি কাবিরা গোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে সেই ব্যক্তির অনেক নেক আমল আছে আশা করা যায় যে নেক আমলগিরির মাধ্যমে সাগিরা ছোট ছোট গোনাগুলি মাফ হয়ে যায় এর দলিল কোরআন কেরিমে রয়েছে এবং রাসুল্লাহাম বহু হাদিস যেসব ফজিলতের হাদিস রয়েছে এই উজুর ফজিলত আজানের জবাবের ফজিলত পাঁচাত্তর নামাজ পড়ার ফজিলত মসজিদে হেঁটে যাওয়ার ফজিলত ইত্যাদি বহু আমার ফজিলত রয়েছে তাই না গোনা মাফ হয় কিন্তু এই ছোট ছোট গোনাগুলি মাফ ভালো আমার মধ্যে যেই ব্যক্তি একজন মুসলিম দেখেন কাবিরা গোনা থেকে যদি বাঁচিয়ে রাখতে পারে তাহলে তার সাগিরা গোনাগুলি ক্ষমার মেলা ওসিলা আছে মাধ্যম আছে তার কাছে এই জন্য কাবিরের কথা কোরআন করিমে আল্লাহ বড় গুনার কথা কয়েকটি আয়াতে বর্ণনা করেছে তার মধ্যে একটি আয়াত এখানে উল্লেখ করি সুরাজ নাজমের আয়াত নম্বর বত্রিশ মহান আল্লাহ ইরশাদ করছেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন অসৎ লোকদের আমেলু যারা মন্দ কাজ যে লিপ্ত হয় মন্দ কথা বলে হ্যাঁ, মন্দ কাজ করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাদের মন্দের বদলা দিতে চান এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়া এবং আখেরাত আসমান জমিন এই জন্য কায়েম হয়েছে তার আগে আসমান জমিন কথা আল্লাহর বলে উল্লেখ করেছেন একত্রিশ নম্বর আয়াত যে খারাপ লোকদেরকে যারা খারাপ কাজ করে খারাপ কথা বলে তাদেরকে খারাপের আল্লাহ বদলা দিতে চান না হলে আসমান জমিনের কোনো প্রয়োজন ছিল না আল্লাহ দুনিয়া আখেরাতের কোনো প্রয়োজন ছিল না রাত দিনের কোনো প্রয়োজন ছিল না আল্লাহ রবুল আলম এবং যারা ইমানদার সৎকর্মশীল তাদেরকে আহসানু বিল হোসনা আর যারা সৎকর্মশীল তাদেরকে কি করবেন বিল হোসনা ভালো বদলা দেবেন হোসনা মানে জান্নাত কোরআন ভাষায় হোসনা মানে হচ্ছে জান্নাত একাধিক আয়ত রয়েছে এক জায়গায় রয়েছে আল্লাহ রবুল আলমিন হ্যাঁ, সৎকর্মশীল আহসানুল হোসনা যারা সৎকর্মশীল তাদের জন্য আল হোসনা রয়েছে জান্নাত রয়েছে জিয়াদা এবং তাদের জন্য বোনাস রয়েছে যেটা আল্লাহ পাকের দর্শন বা দিদার বা সাক্ষাৎ জান্নাতে তো হুসনা মানে জান্নাত কোরআনের তফসির কোরআন ভাষায় যারা ভালো মানুষ তাদের জন্য কি রয়েছে জান্নাত রয়েছে কারা ভালো মানুষ পরে আল্লাহ বলছেন যারা বড় গোনাগুলি থেকে বেঁচে থাকে তাহলে জান্নাত পাওয়ার জন্য অন্তত সাধারণ ভালো মানুষ হওয়ার জন্য কাবিরা গোনাতে বেঁচে থাকতে হবে যারা কাবিরা গোনা গলি থেকে বেঁচে থাকে ওয়াল এবং অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে যেই খারাপ কাজগুলিতে অশ্লীলতা রয়েছে রয়েছে কাছাকাছি যাওয়া প্রেম করা বেগানা মহিলাদের সাথে প্রয়োজনের বেশি কথা বলা অথবা উলঙ্গ অর্ধ উলঙ্গ চলাফেরা করা আর পুরুষ অথবা নারীর সমকামিতা ইত্যাদি এগুলি হচ্ছে ফাহিসা যেগুলি একজন রুচিশীল মানুষকেও কাফের হইল তার প্রকৃতিকে খারাপ লাগে যে না এগুলো খারাপ কাজ রাস্তাঘাটে যদি বিবস্ত হয়ে কেউ চলাফেরা করে তো একটা কাফের কি ভালো লাগবে কিন্তু কাফের রুচি যদি বিকৃত হয়ে যায় সেই উলঙ্গ চলাফেরা করে তাহলে তো খারাপ লাগে তো পশুর মতো পশুর কাপড় লাগে না কুকুর সিরগালের কাপড় লাগে না তো ওই রকম চরিত্রে যখন হয়ে যাবে এত নিচে নিয়ে যাবে তখন তার তার তো প্রকৃতি নেই প্রকৃতি তার বিকৃত হয়ে গেছে আল্লাহ রব্বর এখানে কাবিরা গুনহা থেকে বাঁচার কথা অশ্লীল কথা কাজ থেকে বাঁচার কথা বললেন আল্লাহ রব্বর যেন আমাদেরকে কাবিরা সাগিরা সমস্ত গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং গাজালি রহমতুল্লাহ আলাই তার অনেক খেদমত রয়েছে ভালো দিক রয়েছে আবার তার মধ্যে তাসাউফ সুফি ইজম ঢুকে যার কারণে তার কিতাব এহিয়াউল ওলমে অনেক আকিদাগত গুমরাহি রয়েছে একজন আলেমেদিনকে যে কোনো আলেমের ক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করতে হবে শুধু আলেমের ক্ষেত্রে যে কোনো বিষয় মিজান আল্লাহ বলছেন যে ন্যায়ের দাঁড়ি পাল্লা ঠিকভাবে কায়েম করবে যে যতটা ভালো তাকে ততটা ভালো বলতে হবে আর যে যতটা খারাপ তাকে ততটা খারাপ বলতে হবে কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার জন্য এইভাবে দেখেন এদিক দেখেন না ও সবগুলি ভালো দেখছেন তার খুব ভালোবাসেছেন এদিকে খারাপ বলেছে একটাও দেখছেন না সব ভালো ভালো আর ভালো তাই না আবার যাকে খারাপ লাগে দেখতে এইভাবে এদিকে ভালো বলেছে একটাও দেখেন না সব খারাপ দেখছে এর খারাপ ছাড়া কিছু নেই এ হচ্ছে অধিকাংশ মুসলিমদের চরিত্র আজকাল এতে থেকে যে নিজেকে বাঁচাতে পারলো না সেই ব্যক্তি সত্যিকার মুসলিম হতে পারেনি এবং আমাদের ফেসে যাবে অবিচারের পাপের কারণে তার মধ্যে সুবিচার নেই আপনাকে সুবিচার করতে হবে একজন আলেমের সম্পর্কে যখন আলোচনা করব একজন ইমাম সম্পর্কে ইমাম গাজারি সম্পর্কে আলোচনা করব তার ক্ষেত্রে সুবিচার হচ্ছে এই যে তার কিতাবে অনেক ফায়দার কথা আছে কিন্তু সেটা ভালো ভালো আলেমদের জন্য জনগণের জন্য না কারণ জনগণ বুঝে না যে কোনখানে আকিদার গুমরাহি আছে বড় ধরনের গুমরাই আছে যাতে ইমান হারিয়ে যাওয়ার ভয় আছে সুতরাং সেখানে গিয়ে এমন কাদাতে গিয়ে আছাড় খেয়ে পড়বে যে ওর থেকে আর উঠতে পারবে না গমরাহির কাদায় গিয়ে ডুবে যাবে নাফাকিতে ডুবে যাবে সুতরাং জনগণকে এই জন্য যেসব আলমদের আলোচনাতে অথবা লিখনীতে বই পুস্তকে ভালো কথা আছে আর মন্দ কথা আছে বাংলাদেশে অনেক আলেমরা আছে ভালো ভালো কথা বলে বলে না বলে না আমার আকিদার ক্ষেত্রে অনেক গুণাই আছে এদিকে কবর মাজারের বিরুদ্ধে বলে আবার ওইদিকে ইরানের পক্ষে বলে বলে না বলে না আদর্শ খোমেনি যে কুফরি নেতা তাকে বলে এবং ওদের বক্তব্য শুনে গুমরা হয়ে যাবেন আপনি জনগণ এটা আলেমরা শুনতে পারে শোনার পরে ওর ভালোটা নেবে খারাপগুলোকে ছেড়ে ফেলবে কিন্তু আপনি তো বুঝেন না যে কোনটা ভালো আপনি প্রভাবিত হয়ে গেছেন ওর ভালো কথা শুনে এই জন্য এইরকম আজকালকার আলেমরা হোক অথবা আগের আলেমদের কথাই হোক বা ইমামদের কথা হোক যাদের আকিদা মানহাজেই ভুল ত্রুটি আছে তাদের কথা জনগণ শুনবে না পড়বে না আলেমরা শুনবে আলেমরা পড়বে যাতে করে তার জাস্টিফাই করতে পারে যে তার কতটি নিব কতটি নিব না কোন কথাটা নেওয়া যাবে কোরআন হাদিস সম্মত কোন কথা কোরআন হাদিস বিরোধী তো এমাম গাজালি খুব গুরুত্বপূর্ণ কথাই গুনহা সম্পর্কে বলেছে কথাগুলি খুব উপকারী সুতরাং আপনাদের সামনে সে কথাগুলি পেশ করছি বলছেন তিনি যে আন্না আসলাল মাসি যতগুলি পাপ আছে পাপগুলির চারটা রুট আছে প্রত্যেক মানুষের পাপ আছে কারো কম কারো বেশি কারো সাগির আছে অধিকাংশ লোকের কাবির আছে আবার কাবিরা সব কাবিরা কারোর মধ্যে আছে কারোর মধ্যে কোনো কোনো দিক থেকে কাবিরা আছে সব কাবিরা নেই হয়তো কাবিরা হোক আর সাগিরা হোক গনহা রুট হচ্ছে চারটি চারটি রুট আছে এক একটা রুট থেকে এক এক রকমের গনহা বেরিয়ে আসে যেমন রাস্তায় একটা রুট এদিকে গেল একটা রুট এদিকে গেল একটা এদিকে গেল ওই রকম এক এক রুট থেকে এক এক রকমের গনহা একরকম সুদের না অনেকগুলি গনহা আসে এক একটা রুট চারটা রুট আর গোনা তো অনেক আছে গোনা তো অনেক আছে তো এক এক রুট থেকে বেশ কিছু গোনা বেরিয়ে আসে একটি রুট হচ্ছে এমন যেই রুট থেকে মানুষের মধ্যে যখন ওই রুটটা থাকে তখন সেখান থেকে অহংকার বেরিয়ে আসে দাম্ভিকতা প্রশংসাকে ভালোবাসা যে আমার লোকেরা গুণ গায়ক পছন্দ করে কাজ যতটা করে তার চেয়ে বেশি গুণ গাওয়া চাই যেমন লোকের গুণ গায়ক সময় তারপরে নিজেকে বড় মনে করা সবাইকে ছোট মনে করা এই অহংকারের দিকে শুধু মানুষকে না এটা যখন সীমা ছড়িয়ে যায় তখন আল্লাহর সামনে অহংকার করে রসুল্লাহামের সম্পর্কে অহংকার করে আল্লাহর দিনের সামনে বিধানের সামনে অহংকার করে ওহির সামনে অহংকার করে যার ফলে আল্লাহর সামনে যে অহংকার করে সে কুফরি করে নাস্তিক হয় সে শির করে সে আল্লাহ রবের বিধানের সামনে সে মাথা উঠাই যে না এটা মানা যাবে না এটা পারা যাবে না এটা করা যাবে না এটা কি করে হইতে পারে করে না করে না এক শ্রেণীর লোকেরা আল্লাহ শোনা অহংকার করে নামাজ পড়ে না শেষ করবো কেন এত বড় মানুষ আমি হ্যাঁ এত শিক্ষিত মানুষ একজন প্রফেসর একজন বৈজ্ঞানিক আর একজন দেশের নেতা হ্যাঁ এত আল্লাহ আবার মাটি বিশেষটা করতে হবে না মানে? ইস জনগণের সামনে গিয়ে মুসল্লিদের সাথে গিয়ে নামাজ পড়তে হবে না মানে? আউজবিল্লাহ নামাজ থেকে তাকে দূরে করে দিল দিন থেকে দূরে করে দিল এই অহংকার রাসুল্লাহামে যখন অহংকার চলে আসে তখন রাসুল্লাহ হাদিসের কথা পেশ করলে তার ব্যক্তিগত মতের কথা পেশ করে বা তার মুরব্বীর মতের কথা পেশ করে করে না করে না এদিকে বলছেন হাদিসা আছে বলছেন আমাদের মজাবে আছে বলছেন আমাদের আমার পীর সাহেব তো এরকম বলেছেন হ্যাঁ আমাদের হুজুর রাখি জানে না ওগুলো তাদের দলিল অহংকার রাসুল্লাহ সামনে দিনের সামনে এই একটা রুট পাপের রুট আর এতে এত গোনা আছে যেই গোনাগুলি মহলিকা তিনি বলছেন ওয়াহাজেহি জনবন মহলিকাত এই গোনাগুলি অহংকার দাম্বিকতা এগুলি মানুষকে ধ্বংস করে ফেলে এই অহংকারের কারণে ফেরাউন ধ্বংস হয়েছে হয়েছে না হয় নাই রাষ্ট্রীয় ক্ষমতার অহংকার আল্লাহকে অস্বীকার করিয়ে দিল অহংকারে অস্বীকার করেছে রবি যদি হয়তো আমি রব বলেছে না বলে নাই কারণ ধনের দাপটে অস্বীকার করল তাই না আল্লাহকে আল্লাহর দিনকে এইভাবে যুগে যুগে আবু জাহাল আমি এই মক্কার নেতা এই মোহাম্মদের কথা শুনবো মানে অহংকার ধ্বংস করেছে অথচ এই রুটটা থেকে অনেকে গাফেল হয়ে রয়েছে অনেক মুসলিমের আছে মুসলিম শুধু না আলেম সমাজ জি বক্তা লেখক আমার মতো কেউ লেখক নেই আমার মতো কেউ সুবক্তা নেই হ্যাঁ মিষ্টি ভাষী নেই আমি হচ্ছি এই আমার মতো কোনো মুফতি নেই হ্যাঁ আমার মতো আছে কে জানে কে আমার মতো বুঝে কে ধ্বংস করেছে ধ্বংস করেছে দ্বিতীয় রুট যেই রুট থেকে হিংসা পয়দা হয় ওই রুটটা থেকে হিংসার পাপ আসে সীমালঙ্ঘন জুল অত্যাচারের পাপ তারপরে চাতুরি এগুলি ধোকা দেওয়া প্রতারণা করা কপটতা মুনাফেকি ওপরে একরকমের চেহারা এক কথা ভিতরে আর রকম এগুলো পয়দা থেকে এই দ্বিতীয় রুট থেকে পয়দা হয় দ্বিতীয় আর একটা রুট আছে এবং গাজারি রহমতুল্লাহ আলী বলছেন এই রুটটা তারা বন্ধ করতে হবে এই রুটগুলি আপনাকে বন্ধ করতে হবে যে হিংসাটা আসছে কোথেকে ও আমার থেকে বড় হয়ে যাচ্ছে সেজন্য হিংসা হ্যাঁ আমি ওর সম্পর্কে বাড়াবাড়ি কথা বলছি কেন কারণটা কি আমার মধ্যে রোগটা আছে তাহলে আমার মধ্যে এই যে আমি ধোকাবাজি করছি ধোকা দিচ্ছি কেন কেন ধোকা দিচ্ছি নিশ্চয় ব্যাকগ্রাউন্ড কারণ আছে কারণ আছে ধোকা দিচ্ছেন কেন আপনি কি করছেন ভমতাবাজি করছেন নিশ্চয় পিছনে কারণ আছে কপটতা মুখে একরকম কাজে আর রকম কেন ভিতরে এক কথা মুখে এক কথা কেন এই রুটটা আপনাকে বন্ধ করতে হবে যদি পাপ থেকে মুক্ত হতে চান এই রুট খোলা রাস্তা খোলা তাহলে গাড়ি চলবে বুঝতে পারছেন না পারছেন না রাস্তা খোলা তো গাড়ি চলবে লোকজন চলবে ওই রকম পাপ আসবে যদি এই রাস্তা খোলা রাখেন আপনার মধ্যে তাহলে এই পাপ তো আসতে থাকবে এইরকম পাপগুলি তৃতীয় রুট আছে বলছে মা ইয়াহদোসমিনহা আশারুয়াল হিসু বা যেটা দিয়ে লোভ লালসা অতি লোভী দেখেছেন লোভীদেরকে লোভী এত লোভী যে একটা যদি কোনো কিছু পড়ে পেয়ে যায় ধর একটা মোবাইল পড়ে গেছে পঞ্চাশ টাকা তাও ছাড়বে না উঠিয়ে নিয়ে যাবে দামি হইলে তো বলতে হবে না তাই না লোভ সামলাতে পারে না যার ফলে নিয়ে গেল লোভ সামলাতে পারে না খেয়ে একটা করে পার্সেল বেঁধে নিয়ে যাবে লোভী এদিকে কিছু লোক খাবার পাচ্ছে না ওইদিকে ও বেঁধে নিয়ে ওটা ঠিক আছে লোক এই পাপগুলি হয় এই এদিক থেকে এই রুট থেকে হয় এইরকমই কুপ্রবৃত্তি মানুষের যে মনের খারাপ চাহিদা আছে পূরণ করা এই রুট থেকে বেরিয়ে আসে মনের অনেক খারাপ চাহিদা আছে কুপ্রবৃত্তির অনুসরণ এই দিক থেকে এই রুট থেকে পয়দা হয় ব্যবচার প্রবৃত্তি চাইছে যৌন চাহিদা যুবক হ্যাঁ যুবক না হলেও এখনো শরীরে ওইরকম চাহিদা আছে শারীরিক চাহিদা আছে সেই চাহিদা পূরণ করতে হবে যখন বৈধভাবে পাচ্ছে অথবা বৈধ অবৈধ আর তার কাছে পার্থক্য থেকে যায়নি কারণ সেই রুটটা তার খোলা আছে যার ফলে স্ত্রী থাকলেও জানা হচ্ছে অনেক সময় হ্যাঁ এই জেনা হয় চুরি চুরি কেন করে লোভ সামলাতে পারছে না আমার চাকরি দিয়ে আর এই আমার যে ইনকাম হ্যাঁ আমাদের জমি জায়গা এটা দিয়ে তো বড় লোক হওয়া যাবে না সুতরাং চুরি করতে হবে সে ব্যক্তির চুরি হোক কারো বাড়ির চুরি হোক অথবা জনগণের চুরি হোক আর দেশের সম্পদ চুরি হোক আর সরকারি সম্পদ চুরি হোক নেতাদের যেমন আছে লোভী অনেক বেশি চতুর্থ রুট যে রুট থেকে সৃষ্টি হয় মা ইয়াহাদোসমেন আল গদাব ক্রোধ রাগ এই রুট যদি খোলা রাখেন আপনাদের রাগ পয়দা হয় একটুতে রাগ আর রেগে গেলে আর পড়তে চাই না চট করে উঠে আর দেরিতে পড়ে সবচেয়ে খারাপ রাগ তাড়াতাড়ি উঠে আর পড়ে দেরিতে এই রাগ সবচেয়ে খারাপ বিদ্বেষ হিংসা আক্রোশ এইরকম এই এই রুট থেকে পয়দায় হয় খুন করা মানুষের যখন রাগ ওঠে তখন না খুন করে না খুশি হয়ে কেউ খুন করে রাগ ক্রোধ থেকে আক্রোশ থেকে মারামারি খুন খুনাখুনি এইরকমই ছিনতাই হ্যাঁ বেইমানি ইত্যাদি জবরদখল এগুলি হয় এই রুট থেকে চারটি রুটের রুটের কথা বলেছেন এই চারটি রুটকে আপনার জীবনে যদি বন্ধ করে দিতে পারেন এই গোনাগুলি কেন হচ্ছে আমি এই স্বার্থই বাধ্য আমি আমার রাগটা উঠতেই দেব না বন্ধ হয়ে যাবে আমার লোভ যা আল্লাহ দিছে তাতে সন্তুষ্ট থাকবো হ্যাঁ অবৈধ কোনো লোভ একটুও রাখবো না হ্যাঁ আল্লাহর দান আমাকে যা দিয়েছেন আল্লাহ আর ওকে যা দিয়েছে তাও আল্লাহ সুতরাং সেটা আমার নয় আর আমারটা তার নয় সুতরাং হিংসা হবে না হিংসা হবে না ইত্যাদি ইত্যাদি যাই হোক ধ্বংসাত্মক গুণহা অনেক আছে তবে নবী করিম সাল্লামের একটি হাদিসে এই শব্দটি ব্যবহৃত হয়েছে যে হাদিসটি সব শেষে বলবো ইনশাল্লাহ মনে করিয়ে দেবেন যদি বলি যেত ধ্বংসাত্মক গুণহা তোমরা ইজতানেবু সব আল মবেকাত সাতটি ধ্বংসাত্মক গোনা থেকে বেঁচে থাকো প্রথম গোনা কোরআনের আয়াত যে সুরে ফুরকানের আয়াত নম্বর আটষট্টি বললাম আর এই হাদিসের আলোকে দুটোই এই ক্ষেত্রে এক হ্যাঁ? আয়াত এবং হাদিস সেটা হচ্ছে আল্লাহর সাথে শির করা শির করা অথবা শিরকের সমতুল্য গুণা শুধু শির করা না শিরকের সমতুল্য গুণা রয়েছে শিরকের সমতুল্য হচ্ছে কুফর বিল্লাহ আল্লাহর সাথে কুফরি করা আল্লাহকে অস্বীকার করা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হ্যাঁ আল্লাহর গুণকে অস্বীকার করা আল্লাহ রবুল্লা আলমিনের যে কোনো এমন কিছু আল্লাহ রবিনের জাতের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে অথবা গুণাবলীর ক্ষেত্রে রঘুবিয়াতের ক্ষেত্রে অলুহিয়াতের ক্ষেত্রে আসমা সিফাতের ক্ষেত্রে অথবা আল্লাহ রবুল আলমের দিনের ক্ষেত্রে স্পষ্ট কোনো বিধানকে অস্বীকার করা কুফুর কিনা একজন লোক শির করে প্রতিমাকে সেজদা করে আর একজন লোক দরগাকে সেজদা করে মাজারে সেজদা করে সমান না পার্থক্য আছে সমান আর একজন লোক আল্লাহকে অস্বীকার করে সমান না পার্থক্য আছে সমান মানে ইসলাম থেকে বহিষ্কৃত এবং সবচেয়ে বড় অপরাধের দিক দিয়ে সমান আর একজন লোক আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে না কিন্তু আল্লাহর কোন একটি বিধানকে অস্বীকার করে আমি সব পারবো পাঁচ হপ্তাহ নজ পড়তে পারবো না এক অক্ত নামাজ অস্বীকার করে শিরকে সমান নাই না তো চার অক্ত পড়ছে মানছে কলেমা পড়ছে না না সমান সে কাফের একজন লোক বলছে যে ভাই আমি খিদে বরদাস্ত করতে পারছি সেজন্য রোজাটা মানতে পারছি না কাফের কিনা কাফের একজন কৃপন বলছে আমাকে রোজা রাখিয়া নেওয়া অসুবিধা না নামাজ পড়িয়া না অসুবিধা আরো বেশি করে নামাজ পড়িয়ে দেবো কিন্তু আমি টাকা জাকা দিতে পারবো না কাফের কিনা কাফের একটা বিধান অস্বীকার করেছে একজন মহিলা বলছে আমি সব মানবো আমি হেজাব মানবো না এই যুগে হেজাব মানা যাবে না কাফের কিনা আরেকজন বলছে আজকাল যারা বেদিন যে ইসলামের সবই মানা যাবে দণ্ডবিধানগুলি আজকাল অচল চলবে না চোরের হাত কাটা ওসব চলবে না সব বড় বড় হ্যাঁ ওগুলো হচ্ছে মধ্যযুগীয় কাজ এগুলো এখন চলবে না কাফের কিনা মুশ্রেকের সমান কোনো পার্থক্য নেই মহান আল্লাহ শেখ সম্পর্কে অপরাণিকের অনেক আয়াত রয়েছে একটি আয়ত বলি সুরে মাহেদার আয়ত নম্বর বাহাত্তর মহান আল্লাহ ইসাদ করছেন ইন্না জেনে রাখো যারা আল্লাহর সাথে শির করে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন ওমা ওয়াহন্নান তার বাসস্থান হচ্ছে জাহান্নাম অমালি জালেমিন আমিন আনসার আর জাহান্নাম যে বাসস্থান হয়ে গেল তো কেউ উঠাবার তো থাকতে পারে সুপারিশ তো ভাবতে পারে যে সুপারিশ করে পাঁচ অক্ট নামাজ পড়েছে রোজা রেখেছে জাকাত দিয়েছে কাজ মেলা কাজ করেছে তাজ্জুদ পড়েছে যদি কবরে শেষদাই করে মারা যায় সিরকি কুফুরি এইসব আকিদা নিয়েও মারা যায় তো কি নবীর সুপারিশ পাবে না আল্লাহ বলছেন আনসার এই এত বড় জালে মুশরেক এর জন্য কোন আনসার সাহায্যকারী সুপারিশকারী কেউ নেই কেউ সুপারিশ করতে পারবে না কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না এদের ক্ষেত্রে শির কুফুরি বললাম আরেকটি গোনা এখানে বলিনি সেটা হচ্ছে এই শির্কের সমতুল্য সঠিক মতে এবং সাহাবাই কেরামদের এর ওপর এজমা ছিল ঐক্যমত ছিল এর ওপর কি ছিল ঐক্যমত ছিল সাহাবাই কেরামদের মধ্যে কোনো ইখতলাফ দুটি মত ছিল না তা হচ্ছে বেনামাজের মাসলা যারা নামাজ স্বীকার করে যে ভাই পড়বো হুজুর দোয়া করেন হুজুর একটু দোয়া করেন নামাজটা পড়তে পারি না শুধু মানছে নামাজ কিন্তু অবহেলা গাফিলতি পড়বো পড়ছি এখন বয়স আছে সময় আছে মুসলিম না কাফের ইখতলাফ আছে দুটো মত আছে কিন্তু সাহাবাই কেরামদের যুগে ইখতলাফ ছিল না একশো দশ হিজড়ি পর্যন্ত কোনো দ্বিমত ছিল না সাহাবাই কেরামদের যুগে একশো দশ হিজড়ি শেষ হচ্ছে পরে ইখতলাফ শুরু হয়েছে আর যদি ইখতলাফ করে উম্মতে যে কোনো ক্ষেত্রে বিশেষ করে দিনের ক্ষেত্রে আর দিন হচ্ছে সমস্ত ক্ষেত্রকে সামিল সুতরাং সব ক্ষেত্রেই ফরুদ্দু এল আল্লাহ কোন দিকে ফিরাতে হবে আর ফিরতে হবে আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যেতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফয়সালা চেয়ে নিতে হবে বেনামাজি মুসলিম না মুসলিম নয় আমরা দুই দল দুই দিকে হলে এক দল বলছে যে মুসলিম কি করে বলেন যে কাফের মেলা ভালো কাজ করে আর এক দল বলছে যে না না না না বেনামাজি কি করে মুসলিম হইতে পারে কারণ উল্লাহ কাফের বলেছেন হ্যাঁ সাহবাই কারণদের ঐক্যমত ছিল যে তারা কাফের এখন আমাদের বিবাদ মিটাবে কে আল্লাহ মিটাবেন আর তার রসুল সাল্লাম কোরআন এবং হাদিসে কোন একটি জায়গায় এ কথা না যে বেনামাজি মুসলিম এ কথা দেখান তো কোথাও আছে এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রসুল্লাহ হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে স্পষ্ট পক্ষান্তরে স্পষ্ট হাদিস আছে ফামান তারা কাহা ফাঁকাত কাফারা যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল কাফারা কাফের হয়ে গেল তাহলে যে কাফের বলছে তার কাছে স্পষ্ট দলিল আছে আর আপনি বলবেন যে না সে ফাঁসেক মুসলিম কাফের নয় আপনার স্পষ্ট দলিল নাই তাহলে আপনি কমজোর আপনার মত ঠিক নয় তো বলছিলাম যে নামাজ ছাড়া এমন অপরাধ এক অক্ত ছাড়লেও এত বড় অপরাধ যে মুশরেকের সমান হরে রামে হরে কৃষ্ণ যে করে তার সমান ইয়াগস যে বলে তার সমান যে কবর মাজার সেজদা করে তার সমান যে নাস্তিক তার সমান জি হ্যাঁ সমান অপরাধী সমান ইসলাম থেকে খারিজ হওয়ার দিক থেকে সমান বাকি কথা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার পরেও কেউ কাছে আছে কেউ দূরে আছে এটা হতে পারে না পারে না আপনি বলছেন আমি বাড়ির বাইরে আছি বাড়ির বাইরে কাছে হইতে পারে দূরে হইতে পারে পারে না বাড়ির বাইরে মানে বাড়ির বাইরে বাড়ির বাইরে গেটের বাইরে এখানে আছে ঠিক না আমার বাড়ির বাইরে মানে দশ কিলোমিটার দূরে হইতে পারেন হ্যাঁ হইতে পারে না পারে না ঠিক ওই রকম বুঝবেন না বেনামাজি কাফের মানে বলছে না যে একটা লোক আল্লাহকেই মানে না ওর মতো না কিন্তু কুফরি দিক থেকে সমান কুফরি দিক থেকে সমান বাকি কথা হলো কুফুরির মধ্যে বিভিন্ন স্তর আছে সিরকের মধ্যে বিভিন্ন স্তর আছে জি স্তর আছে বড় শির্ক বিভিন্ন স্তর আছে একটি লোক দশ রকমের সির করে একটি লোক একরকম সির করে দুজন সমান হবে নাকি একটা লোক একবার জানা লিপতে আর একজন দশ বার সমান নাকি ঠিক ওই রকমই আল্লাহ রবুল আলমিন শিরকের গোনা মাফ করেন না কেউ যদি শিরকি আকিদা রাখা অবস্থায় বা শিরকি আমলের অবস্থায় মারা যায় তবা ছাড়া নিশ্চয় আল্লাহ মাফ করবেন না তার সাথে শির করা হলে ওয়াকফের মাদুনা জালিকা শিরকের নিচের গোনা মাদুনা শির ছাড়া নাই শির ছাড়া অন্য গোনা মাফ করে তাহলে নাস্তিকতার গোনা মাফ করবে হ্যাঁ দিনকে অস্বীকার করা গুনা মাফ করবেন দিনের হুকুম হাকাম অস্বীকার করার কথা গোনা মাফ করবেন না মা দুনা মানে নিচের শিরকের নিচের যদি কোনো গোনা হয় তো মাফ করতে পারেন পারবেন করবেন আল্লাহ কিন্তু আসা সকলকে নয় সকল অপরাধীকে না বরং যাকে আল্লাহ চাইবেন এবং যতটা শাস্তি দিয়ে চাইবেন না বিনা শাস্তিতে চাইবেন সেটা আল্লাহর ইচ্ছা এই আছে সুরা নিসার আয়াত নম্বর আটচল্লিশ এবং আয়াত নম্বর একশো ষোলো দুই জায়গায় সুরা নিসাতেই রয়েছে তবে কেউ যদি শির করার পরে তবা করে শির করেছিল করার পরে তবা করে নিয়েছে কবরে সেজদা করতো মাজারে সেজদা করতো হিন্দু কত দেবদেবীকে সেজদা করেছে খ্রিস্টান তীর্থবাদে বিশ্বাসী ছিল মুসলিম হয়ে গেছে কলেমা পড়ে মাফ করবে না মাফ হবে না হবে না সব মাফ হয়ে যাবে আলী ইসলাম মা মাকান কাবুল ইসলাম গ্রহণ করলে সঠিক ইসলাম মানলে অতীতের সমস্ত গুণাধ্বংস হয়ে যায় এই জন্য এই সুরায় ফুরকান তোমরা আটষট্টির পরে হ্যাঁ আটষট্টি উনসত্তর সত্তর এই আয়াতগুলোতে ইল্লামান তাবা হ্যাঁ শিরিক করে কম করে সেনা করে কেউ যদি বা করে মৌখিক তোবা না ওয়া আমানা ইমানে নবায়ন করে ওয়া আমেল আমালান সোয়ালেহান এবং ভালো কাজ করে প্রমাণ করে দেয় যে আমি সত্যি সংশোধন করে নিয়েছি আমি আর সেই খারাপ মানুষ নই আমি এখন ভালো হয়ে গেছি আমি আল্লাহ অভিমুখী হয়ে গেছি আল্লাহর দিকে আমি ছুটছি এখন হাসানাত তাদের গোনাগুলিকে আল্লাহ নেকিতে বদলিয়ে দেবেন রূপান্তরিত করে দেবেন শির্ক অনেক রকমের রয়েছে তার মধ্যে ভাগ জানেন আপনার শির বড় শির্ক আর ছোট শির বড় শির কি করে ইসলাম থেকে বের করে দেয় বড় শির্কের পরিণাম চিরকাল জাহান নামে থাকতে হবে বড় শির্ক মানে ইসলাম থেকে খারিজ এবং চিরকাল দুনিয়া ইসলাম থেকে খারিজ তার রক্ত হালাল এবং বলেন আখেরাতে চিরকালের জাহান্নামি পক্ষান্তরে ছোট শির কাবিরা গোনা শাস্তি হতে পারে আখেরাতে কিন্তু স্থায়ী শাস্তি না ইসলাম থেকে বহিষ্কার হবে না ফাঁসেক মুসলিম যারা ছোট শির করে তারা ফাঁসে গোনাকার মুসলিম অন্য অন্য কাবিরা গোনাকারীদের মতো বড় শির্ক অনেক রকমের রয়েছে তার মধ্যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্যত করা এইরকমই হ্যাঁ জাদু কাজকর্ম হ্যাঁ এই যে দোয়া তাবিজ বলে এগুলি হচ্ছে শির্কের অন্তর্ভুক্ত এইরকমই তাবিজে বিশ্বাসে হয় যে আই সুস্থ করে বা তাবিজ রক্ষা করে এরকম মনে করা কবর পাকা করে তার কাছ থেকে চাওয়া কোনো কবরবাসী থেকে ফরিয়াদ করা ইত্যাদিতে তারা মানুষের প্রয়োজন মিটাই হ্যাঁ মানুষের ডাকে সাড়া দেয় বা উদ্ধার করতে পারে পাশে দাঁড়াইতে পারে অলিয়া উলিয়ারা এইরকমই আল্লাহর হালাল কৃতকে হারাম মনে করা অথবা হারামকে হালাল মনে করা হারামকে হালাল মনে করা অথবা হালালকে হারাম মনে করা জেনা ধর্ষণ হইলে হারাম আর যে সম্মতি হয় সাবালিকা তাহলে অসুবিধা নেই সাবালক সাবালিকা বেরিয়ে গেছে অসুবিধা কি কোর্টে গেল জেনা করার পরে গেছে কোর্টে কোনো অপরাধ না বয়স ঠিক আছে তো হ্যাঁ বয়স ঠিক আছে অসুবিধা নেই বিয়ে পড়ি না ঠিক না কোন অপরাধ কি না যদি এই বিশ্বাস রাখে তাহলে এটা কুফরি সেরকেটা কারণ আল্লাহর বিধানে সম্মতির জেনাও হারাম আর অসম্মতির ধর্ষণ আর অসম্মতির জেনাও হারাম ছোট শির্কের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে যেমন হালকা লোক দেখানো লোক শোনানো কাজ ফুল লোক দেখানো নয় ফুল লোক দেখানো হলে বড় শির্ক হবে আপনি নামাজ পড়তেন না কিন্তু আপনার বাসায় চলে গেছি আমি নামাজ পড়তে যেতেন না শেখ আছে তো যেতেই হবে তো পুরো নামাজটা কার জন্য আল্লাহ জন্য আমার জন্য আমার স্বার্থে সুতরাং বড় শির এই নামাজ পড়া ভালো করে শোন রাখেন এই জন্য অনেকে মনে করে লোক দেখানো নামাজ ছোট শীত না ছোট শীত নয় ফুল নামাজটাই হইলো ফুল রোজাটাই হইলো ফুল দান খায়রাটাই হইলো কার জন্য মানুষের জন্য কোনো মানুষের জন্য বড় শির আর ছোট শির কখন হবে না নামাজ পড়তো কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখছে যে একজন বড় মানুষ হ্যাঁ অমুক শেখ অথবা আমার বাপ অথবা শ্বশুর আমার নামাজটা দেখছি যে কেমন নামাজ পড়ে জামাই তখন নামাজটাকে একটু সুন্দর করে সাজিয়ে পড়ছেন লম্বা শেষ দেয়া লম্বা রুকু হ্যাঁ লম্বা তেলাওয়াত বোঝা গেছে না এটা হচ্ছে শির্ক আজগা ছোট শির্ক কাবিরা গোনা ইসলাম থেকে খারিজ করবে না এইরকমই অলৌকিক লক্ষণ মনে করা আর অলৌকিক লক্ষণের শির্ক আমাদের দেশে প্রচুর রয়েছে আল্লাহ ছাড়া অন্যের কসম করা দানার কসম দানা ছেড়ে বলছি ছেলের গায়ে হাত দিয়ে স্বামীর গায়ে হাত দিয়ে সব শির্ক কাবার কসম না কাবার রবের কসম বলবেন কাবার কসম শির্ক কাবা হচ্ছে হ্যাঁ পাথর কয়টি গুণা বললাম শির্ক বিস্তারিত বললাম আর আরেকটি কোরআন আয়াত আলোচনা করেছি খুনের গুণা তাই না খুনের গুণা আর আরেকটি কি বলেছি জেনা তাহলে তিন নম্বর জেনা হয়েছে এই খুনের বিষয়টি কিছু বলবো আর তার আগে নবীলামের ওই হাদিসটিতে ধ্বংসাত্মক গুণার কথা যে বলেছে তাতে রয়েছে সেহের শির্কের পরে কিসের কথা রয়েছে আর শির্ক তারপরে অশেহর জাদু জাদু ধ্বংসাত্মক গুণা কেন এই জন্য ধ্বংসাত্মক গুণা যে জাদু হচ্ছে বড় শির্ক জাদু বড় শির করা ছাড়া কখনো হয় না বড় শির করা ছাড়া জাদুটো না হয় না মান মারা হয় না দোয়া তাবিজ দেশি ভাষায় দোয়া তাবিজ বিষয়টিকে হালকা করে দেওয়ার জন্য হ্যাঁ একটু রুচিশীল করে দেওয়ার জন্য অমুককে দোয়া তাবিজ করেছে দোয়া তো আল্লাহ কাছে আমরা দোয়া করি হালকা হয়ে গেল আর তাবিজ এক শ্রেণী অল্প কিছু লোক আমাদের মতো সহি আকিদের লোক যারা আছে আমাদের কোরআন হাদিসের অনুসারী সত্যিকার তারাই তাবিজটাকে শিরিক মন করে বাকি তো আমাদের দেশের মল বিষয় হুজুরা তো তাবিজ ব্যবসা এটা হচ্ছে তাদের একটা পেট ব্যবসা তাই না ধর্ম ধর্ম ব্যবসা তো ওখানেও তাবিজ যায় তাদের কাছে কোরআন হাদিসের দোয়া দিয়ে হইলে সোরা কালাম দিয়ে হইলে তাহলে দিল সেহের জাদুর মতো কুফুরিটাকে কত হালকা করে বুঝছেন না এভাবে বহু পাপকে আমাদের সমাজে হালকা করে দেওয়া হয়েছে সেহের জাদু টোনাকে দোয়া তাবিজ বলে হালকা করে দেওয়া হয়েছে দাড়িকে সুন্নাত বলে হালকা করে দেওয়া হয়েছে হ্যাঁ করা হয়েছে না হয়নি জর্দা তামাকে আর ধূমপানকে মাকুর বলে হালকা করে দেওয়া হয়েছে অসুবিধা নেই অসুবিধা নেই তাই না অত ছাড়া দাড়ি আছে দিল সোননাথ সোননাথ মানে রাখতে হবে না সোননাথ মানে রাখতে হবে না খুঁজা পাওয়া যায় না খুঁজা পাওয়া যায় না দাড়ি মুসলিম সমাজে ইল্লা মাসা আল্লাহ ইল্লাম রহেম আল্লাহ আল্লাহ যার রহম করেছে তাকে দাঁড়িয়ে রাখা তৌফিক দিয়েছে জাদু যে কুফরি এবং শির্ক এর দলিল কোরআনে কেরিমে রয়েছে সুরায় বাকার আয়াত নম্বর একশো দুই এ লম্বা আয়াত রয়েছে শুধু ওই কুফরির কথাটি যেখানে রয়েছে ওটাই বলছি অমা কাফারা সোলাইমান ওয়ালাকিন্না সৈয়াতিনা কাফারু মহান আল্লাহ বলছেন যে সোলাইমান আলী সাল্লাম কুফরি কাজ করেন নাই শয়তানরা বরং কুফরি কাজ করেছে ইয়াল্লামাসার কেন শয়তানরা কুফরি কাজ করেছে কিভাবে বলছে তারা লোকদেরকে কি করত সেহের জাদু শিখাইতো তাহলে জাদু শিখানো জাদু শিখা এবং শিখানো কি কফুর আল্লাহ বলছেন আর সোলাইমান ইসলাম জাদুর বলে রাজত্ব আংটির বলে রাজত্ব এগুলো কুপুরি আকিদা আমাদের সে এক শ্রেণীর জাহেল ওয়াইজ বক্তারা বয়ান করে সোলাইমান ইসলাম রাজত্ব একটা আংটি দিয়ে চলতো এই জন্য আজকাল আংটির মেলা দাম আছে মূর্খ লোকদের কাছে খাস খাস আংটি এই আংটিতে অনেক গুণাগুণ আছে এগুলো সিরকি আঁকিদা সিরকি আঁকিদা এগুলি এই একটি কথা কুফুরি তারপরে হারুত মারুতকে আল্লাহ তাদের পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন তারা জাদু শিখেত কিন্তু বলতো যে দেখো শিখিয়ে দিলাম কিন্তু প্রয়োগ করিও না প্র্যাকটিক্যাল করিও না আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ ফালাতাক ফোর কুফরি কাজ করিও না একথা বলেন ফালাতা সার জাদু করিও না জাদুকে কি বলা হয়েছে এখানে কুফর বলে ফালাতাক ফোর তাহলে এই আয়াতেই দুটো দলিল রয়েছে যে জাদু হচ্ছে কি কুফর এই জন্য জাদুকরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড জাদুকর যদি ধরা খায় তো মুসলিম শাসকের জন্য ফরজ যে কে হত্যা করবে আরো দলিল শুনে দুনিয়াতে তো কাফের জাদুকর যে জাদু শিখে শিখায় বা জাদু করে করায় জাদু শিখেন না আপনি কিন্তু একজনকে হ্যাঁ, ওঝাকে বলেন যে অমুককে একটু ই করতে বান মারতে হবে অমুককে অমুকের এই ক্ষয়ক্ষতিটা আমার আমি করতে চাই তোমাকে করে দিতে হবে এত টাকা নেবো আপনি করাইলেন কারো মাধ্যমে আপনিও বড় কুফরি করলেন শিল করলেন কুফর দুনিয়াতে কাফের আর আখেরাতে চিরকালের জাহান্নামি আখেরাতে চিরকালের জাহান্নামি দলিল কি আয়াত থেকে দলিল বলছি ওই আয়াতের শেষ অংশ ওয়ালাকাদ আলেমু আল্লাহ বলছেন যে তারা ভালো করে জানতো সালাম যুগে শৈতানরা মানুষ শৈতান জিন শয়তান যারা জাদুর কাজকর্ম করতো যে লামানিস তারাহু যা তারা ক্রয় করেছে মানে যেসব কার্যক্রম তারা করছে জাদুর মালাহুফিল আখেরাতে মিন খালাক যে তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই জান্নাতে আখেরাতে কোনো অংশ নেই তাদের জন্য জান্নাতে চিরকালের জন্য জান্নামে থাকতে হবে চিরকালে জান্নামে থাকে কে ফাঁসে থাকে না মুসলিম হলে থাকে না থাকে না তাহলে কাফের মুশ্রিক যে জাদুকর হচ্ছে কাফের মুশ্রিক এবং চিরকালে জান্নাত আরেকটি পাপ জেনা জেনা ব্যবচার সম্পর্কে বিস্তারিত বলার সময় নেই কারণ আমি দশটা বলার আদা করেছি প্রথম দিকে এখন আছি তবে মনে রাখবেন যে জেনার একটি দিক বলছি শুধু জেনা মানুষের ব্যক্তি জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে দুনিয়াতেও লাঞ্ছিত করে এবং তো লাঞ্ছিত করবে জেনা এমন পাপ যাতে দুনিয়াতেও বড় লাঞ্ছিত সারা জীবন লাঞ্ছিত থাকে সে লাঞ্ছিত থাকে তার গোটা বংশধর লাঞ্ছিত থাকে তাকে না তাকে না রাস্তা দিয়ে গেলে পঁচিশ ত্রিশ বছর হয়ে গেছে ওই জেনার ঘটনা গ্রামওয়ালা জানতো সবাই বলে যে এই এইটা ওই অমুক লুচ্চাটা রে বলবে না বলবে না হ্যাঁ আচ্ছা শুধু নিজেকে লাঞ্ছিত করলো না ওর বাপ মা এটা ওই লুচ্চার বাপ না বলবে না বলবে না হ্যাঁ এটা অমুকের ছেলে না এই যে ধরা খেয়েছিল এতদিন আগে এটা অমুকের ছেলে না এইটা এই মহিলা অমুকের মা না ওই লুচ্চার মা না দেখেন বাপকে লাঞ্ছিত মাকে লাঞ্ছিত স্ত্রীকে লাঞ্ছিত ছেলে মেয়েকে লাঞ্ছিত আরে মরে গেছে যে নামে বিচার করে বলছে অমুক লুচ্চার ছেলে এগুলো অমুক লুচ্চার মেয়ে ধর ওর বাড়ি ছেলের বিয়ে দেবো না করবে না করবে না সুভান আল্লাহ গোটা বংশকে লাঞ্ছিত করে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করেছেন এবং এই জেনাকারীর কারণে তার গোটা বংশকে লাঞ্ছিত করেছেন আল্লাহ রবুল আলমী কিন্তু দুনিয়ার লাঞ্ছনা আখেরাতে যে কত লাঞ্ছনা রয়েছে হাসরের মাঠে অসংখ্য মানুষের সামনে এবং জাহান নামে যেতে হবে আর এই কোরআনের আয়তে তিন নম্বর সে কাবিরা গুনা বলে আল্লাহ উল্লেখ নুন ওলা কানা ফাহেসা জেনার কাছেও যেও না এখানে গেলে এই কথা বাড়াইলেই আমার এই মেয়ের সাথে খারাপ একটা নিয়ত হইতে পারে কথাই বাড়াবো না এখানে শেষ অফ টেলিফোন ধরবো না এর জবাব দেব না চ্যাটিং করব না হ্যাঁ ফেসবুকে এইসব মহিলাদের কোনো কথার উত্তর দেব না ইত্যাদি যদিও অফার তারপরও না কিন্তু আজকাল অনেক অসৎ লোকরা রয়েছে কিছু ইসলাম চর্চা করে আবার জেনার কাছে এমন ভাবে চলে যায় যে ফিরে আসা মুশকিল হয়ে যায় ফিরে আসা মুশকিলে বড় জেনায় লিপ্ত হয়ে যায় আল্লাহ ফাকরাবুল আমাদের জন্য হেফাজত করেন এবং সমস্ত রকমের পাপ থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন চারটি গুণা বললাম তাই না এসেহের জাদুর মতোই হচ্ছে আর একটি অপরাধ সেটা বলে পাঁচটা পোড়া করে দিই সেটা হচ্ছে জ্যোতিষী বিদ্যা গণকের কাজ গণকের পেশা এটা কুফরি কাজ সিরকি কাজ কুফরি শির ছাড়া হয় না মন্ত্র তন্ত্র যেগুলিতে দেবদেবীর নাম থাকে হ্যাঁ কুফরি শির থাকে এবং কোরআন এবং হাদিসে কোরআনে পাখের অবমাননা থাকে এগুলোর দ্বারা হয় শির কুফরি ছাড়া সেহেরও হয় না আর এই গণকদের পেশা জ্যোতিষী বিদ্যায় এটা হয় না যার ফলে এটা বড় কুফুরি গণক সম্পর্কে গণকের কাছে গণক তো কাফের কিন্তু গণকের কাছে কেউ যদি যায় তার সম্পর্কে কি জানা আছে গণকের কাছে যদি খেল তামাশা করার জন্য যায় যে দেখি একটু সবাই হাত দেখাইছে আমিও দেখাই ও তোমার এখানে যে দুটা রেখা দেখছো না তোমার দুই বিয়ে হবে ছোটকালে আমাদের এরকম করতো গ্রাম অঞ্চলে আসতো বা রাস্তাঘাটে ফুটপাতে বসে আছে দেখেছেন না দেখেন নাই বিদেশ যাচ্ছি আমার একটু বলেন তো সৌদি আরবে যাচ্ছি কি হবে না হবে ভাগ্য ভালো আছে যাও যাও আর একজনকে বলেন না তোমার ভাগ্য খারাপ ফিরে আসবে তুমি ব্যর্থ হয়ে এই পেট ব্যবসা কুফুরি কাজ যদি কেউ খেল তামাশা করার জন্য রসিকতার ছলে যায় চল্লিশ দিনের এবাদত করলাম তুকবাল্লাহ সলা তো আর বাহিনী আর কেউ যদি বিশ্বাস করে বিশ্বাস করে আজকাল বড় বড় নেতারা বিশ্বাস করে যে ইলেকশন সামলে ইলেকশনে জিততে পারবো কি পারবো না এমপি সাহেব এই ইলেকশনে এত টাকা খরচ করে ইলেকশন লড়বো তো আসতে পারবো কি পারবো না হ্যাঁ প্রতিদ্বন্দ্বীকে হারাইতে পারবো কি পারবো না করে না করে না বেমা আলা যেই ব্যক্তি মান আতা যেই ব্যক্তি জ্যোতিষীর কাছে যাবে যা কিছু বললো বিশ্বাস করলো ফাকাদ ক্যাফার বেমা উনজেলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহাম মোহাম্মদ সাল্লামের উপর যা নাজেল হয়েছে তার সাথে আল কোরআনের সাথে কুফরি করলো আল কোরআনকে অস্বীকার করলো আল কোরআন বলছে যে আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েব জানে না আর এই গণক আর গণকের কাছে যে আশ্রয় লোক গেল জানার জন্য সে বিশ্বাস করে যে এও বলতে পারে কি ভবিষ্যৎ সম্পর্কে হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে পালিয়ে যাওয়া বস্তু সম্পর্কে অদৃশ্য সম্পর্কে জানে যে যাই সেই মনে করে আর যে এই কাজ করে ও দাবি করে যে আমি আলেমুল গাইব সুতরাং কাফের মুশরিক তারপরে পাঁচটি হয়েছে না বেনামাজিটা একটা শের তারপরে কি বললাম হ্যাঁ খুন করা জেনা করা হ্যাঁ সেহের হয়ে গেছে তারপরে গণক জ্যোতিষীর পেশা হয়েছে বেনামাজি হয়ে গেছে ছয়টা হয়ে গেছে বোঝা গেছে ছয়টা মনে রাখবেন সাত নম্বর তাহলে বলি খুন করা হয়ে গেছে খুন করা সম্পর্কে দলিলগুলি বলিনি সংখ্যা বলেছি যে একটি দলিল বলি খুন করা সম্পর্কে সুরায় নেসার আয়াত নম্বর তিরানব্বই রয়েছে পাঁচটি শাস্তির কথা যে কোন মুসলিমকে খুন করে মমিনকে খুন করে তার জন্য পাঁচটি আজাব রয়েছে পাঁচটি হ্যাঁ তার কি রয়েছে শাস্তি রয়েছে যে ইচ্ছা করে কোন মমিন মুসলিমকে খুন করলো ফাজাজাউ জাহান্নাম তার শাস্তি একটি হচ্ছে জাহান্নাম খালেদান ফিহা চিরকাল সেখানে থাকবে চিরকাল থাকবে হালাল যদি মনে করে যে তোকে খুন করা হালাল কোনো অপরাধ হবে না তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে আর যে হালাল না মনে করে আক্রোশে শত্রুতায় রাগে খুন করেছে তাহলে দীর্ঘকাল থাকবে হাজার হাজার লাখ লাখ বছর থাকবে খালেদান ফিয়া মানে দীর্ঘকাল যেমন আমরা বিশ পঁচিশ বছর সৌদি আরবে থাকলে দেশে গেলে কি বলে চিরদিন থেকেই গেলেন বিদেশে বলে না বলে না জি দীর্ঘকাল কালিনান ফিহা আল্লাহ আলী আল্লাহর তার ক্রোধ হইতে থাকবে আল্লাহ কখনো তার রাজি হবে না হইতে থাকবে দুনিয়া আখিরাতে ও লান আল্লাহ লানত রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে মহাশাস্তি আল্লাহ বড় শাস্তি খুনের জন্য প্রস্তুত করে রেখেছেন আর মুসলিম দেশে বেশি খুন হচ্ছে মুসলিমদের হাতে বেশি খুন হচ্ছে বর্তমান যুগের পত্রপত্রিকা প্রচার মাধ্যম যদি দেখেন মুসলিম দেশে খনের ঘটনা বেশি আর মুসলিমরা খনি বেশি কেন কোরআন থেকে তাহলে কত দূরে সরে গেছে আখেরাত থেকে কত নির্ভীক হয়ে গেছে কোনো ভয় নেই আখেরাত বলি যে পাঁচটা শাস্তি ইন্তেজারে আছে অপেক্ষায় আছে আল্লাহ আকবর দুনিয়াতে আল্লাহ পাকের কৌজব লানো তার আখেরাতের শাস্তি আল্লাহ রবুল আলমিন আমাদের হেফাজত করেন আমাদের পরিবারের হেফাজত করেন আমাদের মুসলিম ভাই বোনদের হেফাজত করেন একজন মানুষকে কেউ যদি খুন করে সুরায় মায়ের আয়তন বত্রিশ মহান আল্লাহ সাদ করেছেন একজন মানুষকে যদি খুন করে তাহলে সে কত বড় অপরাধী হয় মান কাতালা নাফসান নাফসিন আও ফাসাদিন ফিলাল ফাকান নামা কাতালা নাসা জামিয়া একজনকে যদি খুন করে তাহলে সে গোটা মানবতাকে খুন ইসলাম এই আদর্শ শিখায় যে একজন মুসলিম কখনো খুনি হতে পারে না একজন মানুষকে যদি খুন করে নাফসান মুসলিমান বলা হয়নি তাও এখানে কাতালান হুসান বেগের নাফসিন সে খুনি ছিল না যে কেসাসে তাকে হত্যার বদলে হত্যা করা হয়েছে হ্যাঁ তার মৃত্যুদণ্ড আসলে আল্লাহ ফরজ না বিনা অপরাধে কোন ব্যক্তিকে অপরাধ মানে এমন অপরাধ না যে তার জন্য মৃত্যুদণ্ড যদি কোন মানুষকে হত্যা করে মুসলিম অমুসলিম সে গোটা মানব জাতিকে হত্যা করল এত বড় অপরাধ করলো কারণ যে একবার একজন মানুষকে হত্যা করতে পারবে সে এই রকমের পরিস্থিতি হলে সব মানুষকে হত্যা করতে পারবে সে যেন সমস্ত মানবতাকে হত্যা করলো সুতরাং মুসলিম কখনো খুনি হতে পারে না মুসলিম কখনো সন্ত্রাসী হতে পারে না মুসলিম কখনো জঙ্গি হতে পারে না আল্লাহ যদি রক্ত হালাল না করেন কখনো হালাল মনে করতে পারে না মুসলিম কখনো বাড়াবাড়ি করতে পারে না মুসলিম কখনো সীমা লম্বন করতে পারে না যতই শত্রুতা কুফরি শত্রুতা আছে সে কাফের অন্তরে শত্রুতা আছে সেটা তার বহিঃপ্রকাশ খুন করবেন না কখনো না অনেক সময় ইসলামে ঘৃণা রাখতে বলা হয়েছে পাপ পাপিকে ঘৃণা করতে বলা হয়েছে কিন্তু ঘৃণা প্রকাশ করতে বলা হয়নি কথাটা অনেকে বুঝেন না যার ফলে হেকমায় গিয়ে ভুল করে পাপিকে ঘৃণা করবেন না করবেন না আবার বিদাতিদের মতো বলবেন না যে পাপকে ঘৃণা করো পাপিকে ঘৃণা করিও না এটা অন ইসলামিক কথা বিদাতি মূর্খদের কথা পাপকেও ঘৃণা করতে হবে আর পাপিকেও ঘৃণা করতে হবে কিন্তু ঘৃণা করতে হয় মুখ দিয়ে না এখান দিয়ে অন্তর ঘৃণা হয় কোরআন হাদিসের এই কথা বলে ঘৃণা প্রকাশ করো তাকে বলো যে তোমাকে ঘৃণা করি যেহেতু তুমি চুরি করো সেজন্য তুমি মিথ্যা কথা বলো সেজন্য তুমি মোনাফেক সেজন্য তোমাকে ঘৃণা করি বলতে বলা হয়েছে নাকি এই এই কথাগুলি বুঝে না এই জন্য দিনকে পূর্ণরূপে বুঝার চেষ্টা করতে হবে এটা হচ্ছে দিনের ফেক দিনের জ্ঞান অন্তরে অবশ্যই একজন সিগারেট খাচ্ছে ঘৃণা করবেন না করবেন না জর্দা খাচ্ছে ঘৃণা করবেন না করবেন না মদ খাচ্ছে ঘৃণা করবেন কি করবেন না করবেন না রাস্তা দেখছেন ধোঁয়া ছাড়ছে ঘৃণা করবেন কি করবেন না কিন্তু ওকে বলবেন যে তুমি ধোঁয়া ছাড়ছো সেজন্য তোমাকে ঘৃণা করি বলতে হবে মারামারি লেগে যাবে গায়ে জোর ওদের দল ভারী ওদের সুতরাং মারামারি শুরু হয়ে যাবে তাই না তার ঘৃণা অন্তরে রাখতাম কিন্তু ঘৃণা প্রকাশ করতে কথা বল বেনামাজি ঘৃণা করবেন কি করবেন না আপনার ভাই বেনাবাজি ঘৃণা করবেন কি করবেন না আপনার বস কফিল বেনামাজি ঘৃণা করবেন কি করবেন না অবশ্যই ঘৃণা করো কিন্তু যদি বলে কফিলকে বলেন যে তুমি যেহেতু নামাজ পড়ো না সেই জন্য তোমাকে আমি ঘৃণা করি ভাত উঠবে না উঠবে না মার খাবেন কি খাবেন না তাহলে হেকমত শিখবেন সমস্যা নেই ঘৃণা অবশ্যই করতে হবে ঘৃণা করা ফরজ ঘৃণা প্রকাশ করা যায় নাই সব ক্ষেত্রে হ্যাঁ যেখানে প্রকাশ করে ওষুধ হতে পারে চিকিৎসা হইতে পারে সেখানে প্রকাশ করবো আমার ছোট ভাই এখানে প্রকাশ করবো যে তোকে আমি ঘৃণা করি তোকে আমি খেতে দিতে চাই না এখানে বসতে দিতে চাই না আমার বাড়িতে তুই নামাজ না পড়লে অবশ্যই এটা আমার ওষুধ এই দিয়ে ওকে চিকিৎসা করতে পারবো কিন্তু যদি দেখি এই দিয়ে আরো রোগ বেড়ে যাবে তাহলে এই ওষুধ দেওয়া যাবে না এই ওষুধ দেওয়া যাবে না কোন ওষুধটা দিতে হবে বুঝতে হবে কফিলের ক্ষেত্রে মালিকের ক্ষেত্রে বসের ক্ষেত্রে আলাদা ওষুধ আর আপনার স্ত্রীর ক্ষেত্রে আলাদা ওষুধ ঠিক না হ্যাঁ স্ত্রীকে যে ওষুধ আপনি দিচ্ছেন স্ত্রী যদি আপনাকে ওই ওষুধ দেওয়া শুরু করে তো হবে আর স্ত্রীকে ওষুধ দিতে পারবেন আপনি হ্যাঁ কি ওষুধ দেবেন যে তোকে একটা দানা খেতে দেবো না তুই যদি নামাজ না পড়িস পর্দা না করিস পারবেন না পারবেন না আপনার চলবে স্ত্রী যদি বলে তোমাকে একটা দানা যে ভাত পাক করলাম আমি খাবো তোকে তোমাকে খেতে দেবো না চলবে না বাড়ি থেকে বের করে দিবে জালেম বাড়ি থেকে করে দিবে সুতরাং এই ক্ষেত্রে ঘৃণা অবশ্যই রাখতে হবে কিন্তু প্রকাশ করা যাবে না কখন ঘৃণা প্রকাশ করা চিকিৎসা হবে আর কখন চিকিৎসা হবে না রোগকে বৃদ্ধি করে দেবে এটা আপনাকে একজন ডাক্তারের মতো বুঝতে হবে বলেছেন মুসলিম সর্বপ্রথম কেয়ামতের দিনে হিসাব হবে কি সম্পর্কে বিচার হিসাব হিসাব হবে নামাজের আর বিচার হবে কিসের ফিদ্দেমায় রক্ত খুনের কেসের বিচার হবে দেখেন একদিকে আছে হিসাব হিসাব যখন শুরু হবে তখন বেনামাজের হিসাব আগে হবে মুসলিমদের মধ্যে আগে মুসলিম না কাপের মুসলিম চলো তোমাদের এখন হিসাব শুরু নামাজের হিসাব দাও ঠিক আছে আর যখন কেস আসলো কেসের ব্যাপার আলাদা কেস একজনের হয় না দুজন হ্যাঁ বাদী বিবাদী তাই না খুন যখন হিসাব হবে চুরি করেছে কেউ টাকা পয়সা বেমানি করেছে কেউ গাল দিয়েছে কেউ ঝগড়া করেছে কেউ আরো কিছু করেছে মিথ্যাবাদ দিয়েছে কেউ খুন করেছে কিসের বিচার আগে হবে ফিদ্দিমাই খুনের হিসাব প্রথম কেমন দিন হবে সুতরাং সতর্ক সাবধান হবেন আপনার দ্বারা যেন কোন মুসলিমের বা কোন নিরীহ অমুসলিমের রক্ত যেন প্রবাহিত না হয় আপনার মাধ্যমে আপনার ইশারা ইঙ্গিতে কেউ যেন খুন না হয় সরাসরি যদিও না থাকেন আপনি কোন রকম ভাবে আপনি ইনভলভ হবেন না তাতে না হলে কেমতের দিনে ফেসে যাবে সেই দিন বিচারে সেই দিনে ফেসে যাবে আল্লাহ রব আলম আমাদের আপনাদের সকলের হেফাজত করেন কয়টি বললাম সাত না আট নম্বর সুদ খাওয়া বাকলু রিবাহ সুদ খাওয়া এমন কাবিরা গুনহা এমন কাবিরা গুনহা যে সুদখোরের বিরুদ্ধে আল্লাহ রবুল আলমিন স্বয়ং যুদ্ধের ঘোষণা করেছেন এবং রাসুল্লাহামকে যুদ্ধের ঘোষণা করতে বলেছেন অর্থাৎ উল্লাহাম যদি থাকতেন আজকে তাহলে সুদখোরদের বিরুদ্ধে সুদি ব্যাংকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন জিহাদ ফিসাবিল ঘোষণা করতেন রাসুল্লাহামের জামানায় যারা সুদ ছাড়তে চাইনি মক্কার মুসলিম হয়েছে বলছে ব্যবসা ছাড়বো না আল্লাহ বলছেন ফাজানবী হারবি মিন আল্লাহে পক্ষ থেকে যুদ্ধের এবং পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা কিন্তু পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা কি যুদ্ধের ঘোষণা হচ্ছে আসমানি জমিনী আজাব আর গজবের মাধ্যমে যুদ্ধ আল্লাহর যুদ্ধের সামনে দাঁড়াবে কি আল্লাহর তো সব সেনাবাহিনী আরে মশাও আল্লাহ সেনাবাহিনী মাছিও তেলা পোকাও আল্লাহর সেনাবাহিনী তাই না হ্যাঁ কীট পতঙ্গ সব আল্লাহর সেনাবাহিনী আপনার বিরুদ্ধে আল্লাহর যে কোনো মখলুককে আল্লাহ রাবুল আলমিন দাগিয়ে দিতে পারেন এই যুদ্ধে জি হ্যাঁ আল্লাহ ধ্বংস করেছে দুনিয়া আখেরা ধ্বংস হয়ে যাবে সুদ খরদের এই জন্য সুদ খেলদের উপর দুনিয়াতেও আজাব আসে খুব কষ্ট পেয়ে মারা যায় খুব কষ্ট হয়ে বেশ কিছু সুদ খোরকে আমি দেখেছি এক সময় খুব সুদ ছিল গরিবদের কাছ থেকে সুদ সুদ টাকা দিয়েছে আর জমি জায়গা বন্ধক রেখে জমি সব বেমানি করে খেয়েছে খুব কষ্ট পেয়ে পেয়ে ওই সব লোক মারা গেছে তো দুনিয়ার বহু রকমের আজাব রয়েছে এগুলি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা যা কোরআনে কারিমে আল্লাহ রব্বুল বলেছেন এই আয়াতগুলি সুরে বাকার আয়াত নম্বর দুশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনআশি এই আয়াতগুলিতে রয়েছে এই আয়াতগুলিতে সুদ সম্পর্কে আলোচনা রয়েছে সময়ের স্বল্পতার জন্য আমি এখানে ছেড়ে দিচ্ছি সুদ যারা খায় চাকরিও আছে আর সুদি টাকাও আছে বন্ধকের জমির ধান আছে আর নিজের জমিরও ধান আছে আল্লাহ বলছেন যে ইয়াম হাকুল্লাহ রেবা সুদের আই ইনকাম কে আল্লাহ নিশ্চিন্ন করে দেন একবার মুছে দেন আল্লাহ ইয়াম হাকু মানে মুছে দেন একবার সাফ করে দেবেন নিশ্চিন্ন করবে কিছুই থাকবে না সুদের টাকা আপনি রেখে গেলেন আপনার ছেলে মেয়েরা ভোগ করতে পারবে না ধ্বংস করে দেবে আল্লাহর উপর আমি সাদাকা দান খেরাত করেন আল্লাহ বৃদ্ধি করবেন বাড়াবেন আল্লাহর বরকত দেবেন জাকাত দেন দান খেরাত করেন সাদকা করেন মুসলিম মাদ্রাসা করেন দিনের দাওয়াতের কাজে খরচ করেন আল্লাহ বরকত দেবেন তাতে আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দান করেন কতটি হলো হ্যাঁ আট নয় নম্বর ইয়তিমের ধন সম্পদ বক্ষণ করা ইয়তিমের ধন সম্পদ ভক্ষণ করা সুরা নেশার আয়াত নম্বর দশে আল্লাহ ইসাদ করেছে যারা অন্যায় ভাবে ইয়তিমের ধন সম্পদ ভক্ষণ করে তারা ইয়তিমের ধন খায় না কি খায় জাহান্নামের আগুন পেটে ভক্ষণ করে অর্থাৎ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামের আগুন তাদের খাবার হবে জি হ্যাঁ কবরের জীবনেও বরজাখী জীবনে আর আখেরাতে জাহান্নামে গিয়েও তারপরে নয় নম্বর হয়ে গেল না জি দশ নম্বর দশ নম্বর হচ্ছে সতী সাধী রমণীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া সতী সাধী রমণীকে মিথ্যা অপবাদ দেওয়া যদি সত্যিকার অর্থে সত্যিকার অর্থে ব্যবচারে লিপ্ত থাকে পুরুষ হোক আর নারী হোক তাহলে চার সাক্ষীর মাধ্যমে আপনি বলেন যে হ্যাঁ আমাকে জেনা করতে দেখেছি চারজন সাক্ষী লাগবে এই ক্ষেত্রে সমস্ত কেসের ক্ষেত্রে দুইজন সাক্ষী লাগে কিন্তু জেনা ব্যবচার সমকামিতা এসব প্রমাণ করার জন্য কি লাগে চারজন সাক্ষী লাগে মান ইজ্জতের কত ইসলামে হেফাজত করা হয়েছে যাতে করে দুইজন যুক্তি করে একটা মেয়েকে ফাঁসিয়ে না দেয় একটা ছেলেকে ফাঁসিয়ে না দেয় কিন্তু চারজন যুক্তি করা অত সহজ নয় গ্রামের চারজন একমত হয়ে যাবেন হ্যাঁ হইলে এগুলো বেদিন তাহলে এদের সাক্ষী নেওয়া যাবে না বেনামাজি হয়তো নেওয়াই যাবে না সাক্ষী হ্যাঁ বেদিন নেওয়াই যাবে না পাঁচ অক্ট নামাজ পড়ে চারজন আর একমত হয়ে দাহা মিথ্যা কথা বলে দিব অসম্ভব তাই না এই মর্মে সুরায় নূরের আয়াত নম্বর তেইশ চব্বিশ রয়েছে এবং আয়াত নম্বর চার মিথ্যা অপবাদের ক্ষেত্রে কি বলেছেন আল্লাহ শোনেন ইন্নাল্লাহসানাতিল গাফিলাতিল মেনাত যারা সতী সাদী রমণী মমিন ইমানদার সতী সাদী রমণীর ওপর মিথ্যপবাদ দেয় যারা এই গোনা থেকে পাপ থেকে ব্যবচার থেকে অনবহিত খবরই নেই জেনা করা তো তোর কাছে যাও জানেই না যে আমার সম্পর্কে কে কি বলছে না বলছে খবরই নেই কোনো কানেকশন নেই জেনার সাথে দিল মিথ্যা অবাদ লোয়েনো যদি এই অপরাধ করে লোয়েনো ফির দুনিয়া ওয়ালা আখেরা দুনিয়া এবং আখেরাতে লানত হবে কি হবে দুনিয়াতে লানত মিথ্যা বদার জন্য আখেরাতে লানত ওয়ালাহম আজাবন আজিম এবং কঠোর শাস্তি রয়েছে যেই দিন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে আজকে মিথ্যা সাক্ষী দিয়েছেন যে এটা ব্যবচার করেছে একে খারাপ কাজে দেখেছি এই মেয়েকে দেখেছি অমুক জায়গায় আপনার বিরুদ্ধে কালকে আপনার মাথা থেকে পাপন সবকিছু সাক্ষী দেবে তখন কি করবেন এই ছিল আয়াত নম্বর তেইশ চব্বিশ আর আয়াত নম্বর চারে রয়েছে যারা সতী সাথে রমণীকে মিথ্যাপবাদ দেয় আর প্রমাণ যদি না করতে পারে আর বাতে সোহাদা চার সাক্ষী না নিয়ে আসতে পারে তাহলে কি করতে হবে ফজলে দু মুসামানি জালদা দুনিয়াতে দণ্ডবিধান আশিটি বেত্রাঘাত করা আশিটি কি করতে হবে কোড়া লাগাইতে হবে এক শাস্তি তিনটি শাস্তি রয়েছে ওয়ালা তকবাল শাহাদাত আবাদ আর জীবনে ওর সাক্ষী কবুল করা যাবে না একবার মিথ্যা অবাদ দিয়েছে আগামীতে যদি মুসলিম আদালত ইসলামিক আদালতে সাক্ষী দিই তার কোনো সাক্ষী না হবে না সাক্ষী একবার নাকচ রেজেক্ট চিরকালের জন্য দুই নম্বর শাস্তি সারা জীবন ফাঁসে ফেত তিন নম্বর উলাই কমল ফাঁসে কোন ওরাই হচ্ছে ফাঁসে তাদের উপাধি কি যারা মিথ্যা অপবাদ দেয় তাদের উপাধি হচ্ছে চিরকাল ফাঁসে ফেয়ে থাকবে তবে যদি তবা করে খালে অন্তরে সংশোধন করে নাই তখন ভিন্ন কথা ফাঁসেকার থাকবে না সাক্ষী কবুল করা যাবে কিনা এই মর্মে ফোকাহাতের ইখতলাফ রয়েছে আরেকটি ধ্বংসাত্মক পাপ এই হাদিসে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে রণক্ষেত্র জিহাদ ফিসাবের ময়দান থেকে পালায়ন করা সেটাও এখানে বলে দিলাম দশটা ছাড়া বেশি হলো মনে হয় এগারো হয়ে গেল এখানে আলোচনা শেষ করছি হাদিসটা বলি আবু রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ বলছেন ইজতানি মুসাবাল মবে সাতটি ধ্বংসাত্মক গোনা থেকে বেঁচে থাকো কালু ইয়া আল্লাহ সাহাবির হে আল্লাহ রসুল অমাহুন্না সাতটি ধ্বংসাত্মক গোনা কি বলে আশির কবিল্লা আল্লাহর সাথে শিরিক করা অসেহর জাদু ওকাতুল্লাহ অন্যায় ভাবে নিষ্পাপ কোন ব্যক্তিকে নির্দোষীকে হত্যা করা ও আকুল রেবা সুদ খাওয়া ও আকুল মালি ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করা ওয়াত্তাওয়ালিয়ামা জাফ আর রণক্ষেত্র জিহাদ ফেসাবিল্লা থেকে কাফের কি পিঠ দেখিয়ে পলায়ন করা যখন সত্যিকার জিহাদ ফিসাবিল্লাহ হবে সেটা শাসকের নেতৃত্ব হবে ওকাজফিল মোহসেনাতিল মেনাতিল গাফেলাত আর সতীর সাথে রমণীকে মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটি ধ্বংসাত্মক কোন ইহাদিসে বলা হয়েছে সহি বখারি মুসলিমের হাদিস হাদিস নম্বর সহি বখারি দুই হাজার পাঁচশো ষাট এবং সহি মুসলিমে একশো উনত্রিশ নম্বর হাদিস আল্লাহ রব সমস্ত পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন কাবিরা সাগিরা থেকে আমাদেরকে আল্লাহ যেন দূরে রাখেন আল্লাহ রব্বুল আমাদেরকে চরিত্র গঠনে তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমী তার হক আদায় করার তৌফিক দান করেন তার রসুল হক সুন্দরভাবে আদায় করার তৌফিক তৌফিক দান করেন তার বান্দাদের মখলুকের হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহ রবুল আমাদের সমস্ত অতীতের গুনা খাতা মাফ করে দেন নেক আমলে তৌফিক দান করেন মন্দ কথা কাজ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু